সম্মানিত উপস্থিতি যারা আমরা অভিশাপ দিয়ে থাকি মানুষকে দেখেন অভিশাপের পরিণতি কি হয় বড় একটি হাদিস রসুল্লাহ সাল আলী ওয়াসাল্লাম বলছেন কোনো বান্দা যখন কোনো মানুষকে অভিশাপ দেয় মানুষ দুইটা কারণে অভিশাপ দেয় এক সে ব্যক্তি অরিজিনালি অভিশাপের যোগ্য মানে কোনো মানুষ অন্য কোনো মানুষকে এত পরিমাণ জুলুম করেছে এত পরিমাণ কষ্ট দিয়েছে অবৈধভাবে অন্যায়ভাবে যার কারণে ওই ব্যক্তি তাকে অভিশাপ দেয় এটা রাইট আরেকটা এমনিতেই কোনো কারণ ছাড়াই কোনো মানুষ কোনো মানুষকে অভিশাপ দেয় সুতরাং অভিশাপ দুই রকমের এখন কোনো মানুষ যদি কোনো মানুষকে বৈধ কারণে অভিশাপ দেয় তাহলে অভিশাপ ঠিক আছে আর যদি আর যদি সাবধান যদি অন্যায়ভাবে কারণ ছাড়াই কেউ যদি কাউকে অভিশাপ দেয় এই অভিশাপের ফল কি রসুল বলছেন যখন কোনো মানুষ অভিশাপ দেয় ওই অভিশাপটা আকাশের দিকে উঠতে থাকে এক পর্যায়ে আকাশের কাছে যায় আর এই অবৈধ অভিশাপ আল্লাহর আসমান ভেদ করে আল্লাহর কাছে যায় না যাওয়ার সময় এই আসমানের দরজাগুলো একে একে সব দরজাগুলো বন্ধ হয়ে যায় এই অভিশাপ আর উপরে যেতে পারে না বাধাগ্রস্ত হয় অতপর এই অভিশাপ উপর থেকে ব্যাক করে আবার নিচের নিচের দিকে ফিরে আসে আস্তে আস্তে জমিনের ভিতরে ঢুকবে কিন্তু জমিনের সমস্ত দরজাগুলো বন্ধ হয়ে যায় এক পর্যায়ে এই অভিশাপ ডানে বামে সামনে পিছনে চতুর্দিকে রাস্তা খুঁজতে থাকে বের হওয়ার কিন্তু বের হওয়ার আর কোনো রাস্তা খুঁজে পায় না এক পর্যায়ে এই অভিশাপকারী ব্যক্তি যে অভিশাপ দিয়েছে এই অভিশাপ তার নিজের দিকেই প্রত্যাবর্তন করে নাউজুবিল্লাহ সুতরাং আপনি যদি কাউকে বলেন অন্যায় ভাবে তুই ধ্বংস হ তাহলে এটা নিজের দিকে ফিরে আসলে বলেন আমি নিজেই ধ্বংস হই এই জন্য অভিশাপ দেওয়ার ক্ষেত্রে আমরা যেন একটু হিসাব করি অভিশাপ দিই তাই রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম নিষেধ করেছেন তোমরা অভিশাপ দিও না অভিশাপ দিও না বরঞ্চ যদি তোমার ক্ষমতা থাকে তাহলে তাকে মাফ করে দিও আছে না এরকম হুদিল আফোয়া তোমরা ক্ষমাকে গ্রহণ করো একজন আরেকজন ক্ষমা করে দাও